বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ আসসালামু আলা রাসুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল সফরে থাকার সময় রোজা পালন করা এবং রোজা ভঙ্গ করা বৈধ বিষয়বস্তুর নাম কি বললাম বললাম সফরে থাকার সময় রোজা পালন করা এবং রোজা ভঙ্গ করা বৈধ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كنا نسافر مع النبي صلى الله عليه وسلم فلم يعب الصائم على المفطر ولا المفطر على الصائم رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا واللفظ للإمام البخاري অর্থ আনাস বিন মালিক রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রমাজান মাসে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সফর করতাম সেই সময় রোজা পালনকারী ব্যক্তি রোজা ভঙ্গকারী ব্যক্তিকে কোনো প্রকার বা কোনো প্রকারের নিন্দা করেনি এবং রোজা ভঙ্গকারী ব্যক্তিও রোজা পালনকারীর কোনো প্রকার নিন্দা করেনি এই হাদিসটি ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই তার নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারা যায় এক হাজার নশো সাতচল্লিশ এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহি গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারা যায় আটানব্বই হাইফেন ব্র্যাকেটের মাঝে এক হাজার একশো আঠারো তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে রমাজান মাসে সফরে রোজা পালন করা এবং রোজা ভঙ্গ করা বৈধ এই হাদিসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে প্রকৃত ইসলাম উদারপন্থা ও নমনীয়তার ধর্ম তাই রমাজান মাসে সফরের অবস্থায় রোজা পালন করার বিষয়ে কাঠিন্য বা কঠোরতা অবলম্বন করা হয়নি সুতরাং যে ব্যক্তি রমজান মাসে সফরের অবস্থায় থাকবে সে ব্যক্তি ইচ্ছা করলে রোজা পালন করবে আর ইচ্ছা করলে রোজা ভঙ্গ করবে এবং অন্য সময় তা পালন করবে বা কাজা করে নেবে সুতরাং যে ব্যক্তি সফর করবে সে রোজা রাখতেও পারে আর রোজা ভঙ্গ করতে পারে যদি রোজা ভঙ্গ করে তাহলে পরবর্তী সময়ে যখন সে সুযোগ পাবে তখন রোজা কাজা করে নিবে এটা আল্লাহ তবারকালার পক্ষ থেকে প্রদত্ত নিয়ম ও প্রণালী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু